السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় দর্শক ও শ্রোতা ভাই বোনেরা আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছে আকিদের আরেকটি পর্ব নিয়ে এ পর্বে যা থাকছে সেটা হচ্ছে আরেকটি ব্যাপার যা ইসলামকে বিনষ্ট করে দেয় হ্যাঁ সেটা হচ্ছে এমন কথা যেগুলো ইসলামকে বিনষ্ট করে এর কয়েকটি দৃষ্টান্ত উপস্থাপন করছি আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা আল্লাহ ছাড়া অন্য কারোর নিকটে ফরিয়াদ করা এটা শিল্পী আকবরের অধীনে আল্লাহ সুরা মায়াদার বাহাত্তর নম্বর আয়তে বলেন ইন্নাহু মাইয়ুশিক আল্লাহ বলেন যে আল্লাহর সাথে শরিক করে আল্লাহ তার উপর জান্নাতকে হারাম করে দেন এবং তার ঠিকানা হয় জাহান্নাম এবং এই জাতীয় জালিমের কোনো সাহায্য করে থাকে না দ্বিতীয় নম্বর হচ্ছে যে ধর্মের কোনো ব্যাপার নিয়ে ঠাট্টা মস্করা করা যেমন ধর্মকে নিয়ে ঠাট্টা করা অথবা আল্লাহকে নিয়ে ঠাট্টা করা কোরআনকে নিয়ে ঠাট্টা করা রসুলকে নিয়ে ঠাট্টা করা অথবা কোনো নবীকে নিয়ে ঠাট্টা করা অথবা সালাদকে নিয়ে ঠাট্টা করা হজকে নিয়ে ঠাট্টা করা আল্লাহ বলেন সুরে তোবার পঁয়ষট্টি ছেষট্টি নম্বর আয়তে কুল আবিল্লাহি وآياته ورسوله كنتم تستهزئون لا تعتذروا قد كفرتم بعد إيمانكم আল্লাহ বলে হে রসুল আপনি বলে দিন হ্যাঁ তোমরা কি আল্লাহর সাথে হ্যাঁ এবং তার নিদর্শন সমূহ বা আয়াত সমূহের সাথে অথবা তার রসুলের সাথে ঠাট্টা করছিলে তাদের তোমাদের কোনো ওজোর কৈফিয়ত গ্রহণযোগ্য হবে না তোমরা ইমান আনার পর কাফের হয়ে গেছো সুতরাং পূর্বে ইমানদার থাকলেও এখন আর ইমানদার নেই তৃতীয় নম্বর হচ্ছে গাইরুল্লাহর জন্য মানত করা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য মানত করা এরকম ভাবে রসুলকে মিথ্যুক বলে সাব্যস্ত করা কোরআনকে মিথ্যা বলে সাব্যস্ত করা এরকম ভাবে ছয় নম্বর হচ্ছে আল্লাহ অথবা রসুলকে অথবা ধর্মকে গালি দেওয়া এগুলো হচ্ছে মৌখিক ব্যাপার যেগুলো ইসলাম থেকে মানুষকে বের করে দেওয়া যায় এগুলো দৃষ্টান্ত মাত্র এরকম আরো অনেক কিছুই হবে যেটা আপনার বুঝে নিতে হবে হ্যাঁ আশা করি এ পর্বে এইখানেই শেষ করবো ওসল্লাহ আলা নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহি আজমাইন